মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়িব না ভারতে মোরা ছাড়িব না যদি চলে যাই যান রাখিতে ইমান কোরআনের সমান যদি চলে যাই যান রাখিতে ইমান কোরআনের সমান মরব তবু ছাড়িব না মোরা সাদের হিন্দুস্থান মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না যদি চলে যাই যান রাখিতে ইমান কোরআনির সমান যদি চলে যাই যান রাখিতে ইমান কোরআনির সমান মরিব তবু ছাড়ব না মোরা সাদের হিন্দুস্থান মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না এই কোরআন মোদের ধর্ম পানি এটা ছাড়তে বল না এই শান্তির দেশ ভারত বর্ষে অশান্তি এন না এই কোরআন মোদের ধর্ম পানি এটা ছাড়তে বল না এই শান্তির দেশ ভারত বর্ষে অশান্তি এন না ধর্মে মোদের হানলে আঘাত মোরা ছাড়ব না ধর্মে মোদের হানলে আঘাত মোরা ছাড়ব না আল্লাহ ছাড়া আমরা কারো ভয় তো করি না মোরা কোরআন ছাড়িব না গো মোরা ভারত ছাড়িব না মোরা কোরআন ছাড়িব না গো মোরা ভারত ছাড়িব না এই দেশেতেই জন্ম হেতাই মরার বাসনা মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না মোরা ছাড়িব না কোরআন মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না যদি চলে যাই জাম রাখিতে ইমান কোরআন সমান যদি চলে যাই যান রাখিতে ইমান কোরআনের সমান মরব তবু ছাড়ব না মোরা সাদের হিন্দুস্থান মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না মোরা না কোরআন মোরা না মোরা না ভারত মোরা ছাড়ব না এই ভারতী বর্ষ যদি না হয় আমার তবে নাই কারো বাবার এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানদের সম অধিকারী এই ভারতী বর্ষ যদি না হয় আমার তবে নাই কারো বাবারে এটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানদের সম অধিকারী তোদের ক্ষমতার বল দেখিয়ে কোনো ফায়দা হবে না তোদের ক্ষমতার বল দেখিয়ে কোনো ফায়দা হবে না ঘুমন্ত কেউ টেকে তোরা জাগিয়ে তুলিস না তোদের ক্ষমতার বল দেখিয়ে কোনো ফায়দা হবে না ঘুম মন তো কেউ টেকে তোরা জাগিয়ে তুলিস না এই মুসলমানদের ইমানের ইমান তোরা কবু যে দেখিস এই মুসলমানদের ইমানের ইমান তোরা কবু যে দেখিস ফেলে আসা দিনের কথা তোদের মনে কি পড়ে না মোরা ছাড়িব না করার মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না মোরা ছাড়িব না করার মোরা ছাড়িব না মোরা ছাড়িব না ভারত মোরা ছাড়িব না মোরা ছাড়িব না করান মোরা ছাড়িব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না যদি চলে যাই যান রাখেতে ইমান কোরআনের সমান যদি চলে যাই যান রাখেতে ইমান কোরআনের সমান মরব তবু ছাড়ব না মোরা সাদের হিন্দুস্তান মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না এই ভারতে বরস করতে স্বাধীন কত ওলামারা দিল প্রাণ রক্ত দিয়েও ইতিহাসে তারা পেল না সম্মান ভারতবর্ষ করতে স্বাধীন কত মারা দিল প্রাণ রক্ত দিয়েও ইতিহাসে তারা পেল না সম্মান যে স্বাধীনতার জন্য জীবন করিল কোরবান যে স্বাধীনতার জন্য জীবন করিল কোরবান সেই স্বাধীনতা শব্দকে এরা করছে অপমান ওরে সাইফুদ্দিন তাই কয়বার বার ওরে যুবক নজোয়ান ওর সাইফো দিল তাই কয়বার বার ওরে যুবক নজোয়ান জিগাদের ডাক এসেছি আবার গরজে ওঠো না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না যদি চলে যাই যান রাখতে ইমান কোরআনের সমান যদি চলে যাই যান রাখতে ইমান কোরআনের সমান মরব তবু ছাড়ব না মোরা সাদের হিন্দুস্তান মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না মোরা ছাড়ব না কোরআন মোরা ছাড়ব না মোরা ছাড়ব না ভারত মোরা ছাড়ব না